নাস্তিকরা বাহিরে তাকে পুলিশ পাহারাই বাবুনগরের কি অপরাধ থাকবে জেলখানায় নাস্তিকরা বাইরে তাকে পুলিশ পাহারাই বাবুনগরের কি অপরাধ থাকবে জেলখানায় নাস্তিকরা বাইরে তাকে পুলিশ পাহারাই বাবুনগরের কি অপরাধ থাকবে জেলখানায় নাস্তিকরা বাইরে তাকে পুলিশ পাহারাই বাবুনগরের কি অপরাধ থাকবে জেলখানায় রহমানির রহিম আমি আল্লাহর সৈনিক মোর কোন বাধা ভয় নাই তাহার তেজের তলোয়ারে সব বন্ধন কেটে যায় তোফান আমার জন্মের সাথী আমি বিপ্লবী হাওয়া জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মোর গান গাওয়া পাহাড় পর্বত সাগর নদী আসমান জমিন সবই মহান রাব্বুল আলমিনের দান তাই যুগ যুগ ধরে গাইতে থাকি মহান রাব্বুল আলমিনের শানে মধুর মধুর কণ্ঠে গান আমরা সংগ্রামী আমরা বিপ্লবী আমরা আন্দোলনী আমরা নবীজির বিক্রম বীর সেনানী আইন শুধু আল্লাহর ফরমান কোরআনি জানি সব আমাদের বিজয়ের কাহিনী কিন্তু এত বিজয়ের কাহিনীর পরেও কেন সারা বিশ্বের মুসলমানরা নির্যাতিত আর অবহেলিত তারই ধারাবাহিকতায় নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ যে দেশের মাটি থেকে কালিমার গন্ধ আসে যে দেশের মানুষ দিন ইসলামকেই ভালোবাসে কিন্তু কেন এক শ্রেণীর নাস্তিক মুরতাদ তারা একের পর এক আঘাত হানবে আমাদের প্রিয় ধর্ম ইসলাম আর মানবতার রাষ্ট্রদূত বিশ্বনবীর আদর্শের উপর তাদের দাঁত ভাঙ্গা জবাব নিয়ে নাস্তিক বিরোধী আন্দোলনের ডাক দিয়েছেন এক আপুষহীন সংগ্রামী নেতা তিনি বাংলার লাখো উলামার হৃদয়ে স্পন্দন দেশের ষোলো কোটি তৌহিদি জনতার প্রাণ প্রিয় রাহাবার ইসলামী আন্দোলনের অন্যতম বীর সিপাহ সালার আল্লামা শাহ আহমদ শফি যার নেতৃত্ব গঠিত আজ হেফাজতে ইসলাম বাংলাদেশ নামের এক অরাজনৈতিক সংগঠন এসো বন্ধু এসো হেফাজতে ইসলাম বাংলাদেশের পথে চলব সবে এই মন প্রাণ ভরে নেবে সৌরবে হেফাজতের পথে চলবে আল্লাহর দল এই পথে যারাই চলবে তারাই সফল এসো বন্ধু এসো নাস্তিক বিরোধী আন্দোলনে তোমাকেই রাখতে হবে এক সাহসী ভূমিকা তুমি কবি নজরুলের বিদ্রোহী সৈনিক তোমাকে নিতে হবে শের খুদার তরবারি তুমি খালেদ বিন ওয়ালিদের উত্তর সুরি তোমাকে নিতে হবে উমর ফারুকের রাষ্ট্র পরিচালনার শপথ স্বাধীনতার বিয়াল্লিশটি বছর অতিবাহিত হওয়ার পরও পাইনি কেন বাস্তবিক স্বাধীনতার সুফল গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র সে তো এক মানুষ মারার যন্ত্র এ সকল বাস্তবতা সুরের মালাই গেতে আমি আলমগীর বিন কবিরের এবারের পরিবেশনা কেমন দেশে বাস নাস্তিকরা বাহিরে তাকে পুলিশ পাহারায় বাবুনগরের কি অপরাধ থাকবে জেলখানায় নাস্তিকরা বাহিরে তাকে পুলিশ পাহারায় বাবুনগরের কি অপরাধ থাকবে জেলখানায় নাস্তিকরা বাইরে থাকে পুলিশ পাহারায় বাবুনগরের কি অপরাধ থাকবে জেলখানায় নাস্তিকরা বাইরে থাকে পুলিশ পাহারায় বাবুনগরের কে অপরাধ থাকবে জেলখানায় মানি না মানব না বাদা আন্দোলন করিব সদা মানি না মানব না বাদা আন্দোলন করিব সদা কারা এরা এরা কারা কারা এরা এরা কারা কারা এরা এরা কারা কিবা ওদের পরিচয় দিন বিরোধী কত কথা ওদের মুখে বাহির হয় কারা এরা এরা কারা কিবা ওদের পরিচয় দিন বিরোধী কত কথা ওদের মুখে বাহির হয় কারা এরা এরা কারা কিবা ওদের পরিচয় দিন বিরোধী কত কথা ওদের মুখে বাহির হয় ধর্ম নিয়ে ষড়যন্ত্র বন্ধ কর চায় ধর্ম নিয়ে ষড়যন্ত্র বন্ধ কর চাই নাস্তিকেরা বাইরে থাকে পুলিশ পাহারাই বাবুনগরের কি অপরাধ থাকবে জেলখানাই নাস্তিকেরা বাইরে থাকে পুলিশ পাহারাই বাবুনগরের কি অপরাধ থাকবে জেলখানাই কোথায় থাকে কি বা করে কোথায় থাকে কি বা করে কোথায় তাকে কি বা করে মেতেছে আজ কোন নেশায় সুখ শান্তি চাই না ওরা মুসলমানের রক্ত চাই কোথায় তাকে কি বা করে মেতেছে আজ কোন নেশায় সুখ শান্তি চাই না ওরা মুসলমানের রক্ত চাই কোথায় তাকে কি বা করে মেতেছে আজ কোন নেশায় সুখ শান্তি চাই না ওরা মুসলমানের রক্ত চাই রক্ত দেব ইমান দিতে রাজি আমরা নাই রক্ত দেব ইমান দিতে রাজি আমরা নাই নাস্তিকেরা বাইরে থাকে পুলিশ পাহারাই বাবুনগরের কি অপরাধ থাকবে জেলখানায় নাস্তিকেরা বাইরে থাকে পুলিশ পাহারাই বাবুনগরের কি অপরাধ থাকবে জেলখানায় কোথায় বাড়ি কোথায় ঘর কোথায় বাড়ি কোথায় ঘর কোথায় বারে কোথায় গড় দিন দে কোলাঙ্গার মুসলমানরা ধরার আগে এই মুহূর্তে বাংলা চার কোথায় বারে কোথায় গর দিন দে কোলাঙ্গার মুসলমানরা ধরার আগে এই মুহূর্তে বাংলা চার কোথায় বারে কোথায় গর দিন দে কোলাঙ্গার মুসলমানরা ধরার আগে এই মুহূর্তে বাংলা চার দাড়িওয়ালার বাংলাদেশে তোদের জায়গা নাই দারিওয়ালার বাংলাদেশে তোদের জায়গা নাই আহমদ শফির বাংলাদেশে তোদের জায়গা নাই বাবুনগরের বাংলাদেশে তোদের জায়গা নাই নাস্তিকেরা বাইরে থাকে পুলিশ পাহারায় বাবুনগরের কি অপরাধ থাকবে জেলখানায় নাস্তিকেরা বাইরে থাকে পুলিশ পাহারায় বাবুনগরের কি অপরাধ থাকবে জেলখানায় জীবিতরা সাপলা চতর জীবিতরা সাপলা চতর জীবিত শাপলা চতর কত মরে খবর নাই মরা মানুষ সতেরো দিন পরে জিন্দা পাওয়া যায় জীবিত সাপলা চত কত মরে খবর নাই মরা মানুষ সতেরো দিন পরে জিন্দা পাওয়া যায় জীবিত সাপলা চতর কত মরে খবর নাই মরা মানুষ সতেরো দিন পরে জিন্দা পাওয়া যায় মরা মানুষ জিন্দা হবে জিন্দা মানুষ মরা হবে মরা মানুষ জিন্দা হবে জিন্দা মানুষ মরা হবে ক্ষমতার টেলায় নাস্তিকেরা বাইরে থাকে পুলিশ পাহারায় ভবনগরের কি অপরাধ থাকবে জেলখানায় নাস্তিকেরা বাইরে থাকে পুলিশ পাহারায় ভবনগরের কি অপরাধ থাকবে জেলখানায় নাস্তিকেরা বাইরে তাকে পুলিশ পাহারায় ভবনগরের কি অপরাধ থাকবে জেলখানায় দরবার আন্দোলন চালা নারায়ে তাকবীর বল বাছাই কিত করতে হবে যত মুনাফিকের দল দরবার আন্দোলন চালা নারায়ে তাকবীর বল বাছাই কিত করতে হবে যত মুনাফিকের দল এই কাফেলাই মুনাফিকের কোনো জায়গা নাই এই কাফেলাই মুনাফিকের কোনো জায়গা নাই মুনাফিকরা বাহিরে থাকে এসির হাওয়ায় বাবুনগরের কি অপরাধ থাকবে জেলকানাই মোনাফেকরা বাহিরে তাকে এসির হাওয়াই বাবুনগরের কি অপরাধ থাকবে জেলকানাই নাস্তিকেরা বাহিরে তাকে পুলিশ পাহারাই বাবুনগরের কি অপরাধ থাকবে জেলকানাই নাস্তিকেরা বাইরে তাকে পুলিশ পাহারাই বাবুনগরের কি অপরাধ থাকবে জেলকানাই নাস্তিকরা বাইরে থাকে পুলিশ পাহারায় বাবনগরের কি অপরাধ থাকবে জেলখানায় প্রিয় শ্রোতা এতক্ষণ আপনারা শুনলেন দেশের বাস্তবতার উপর একটি অ্যালবাম কেমন দেশে বাস ক্যাসেটটিতে কথা ও সুর দিয়েছি আমি আলমগীর বিন কবির আমাকে সার্বিক সহযোগিতা করেছেন তরুণ উদীয়মান ইসলামী ছাত্র নেতা নবজাগরণ শিল্পী গোষ্ঠীর সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক জনাব আশরাফ বিন ইয়াকু আমাকে কোরাসকণ্ঠে কণ্ঠে সহযোগিতা করেছেন K M Shaker Zainal Abedin Ibrahim Khalil M Rahmatullah H M Masud Karim Mohammad Ismat H M Naimuddin এবং হাফেজ মাহফুজুর রহমান কৃতজ্ঞতা শিকারে হাফেজ ওয়াহিদুল আলম এম মামুন চৌধুরী ক্যাসেটটি প্রযোজনা করেছেন আল আরব এন্টারপ্রাইজ হাটহাজারি চট্টগ্রাম